পিস টিভি বাংলা মানবতা সমাধান line answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This is cause of death in the world. Vegetarian or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against established science. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. एक सीधी सी बात है. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientific. That does not mean Quran is wrong. It has really moved me. কয়েকটা কথা দিয়ে শুরু করছি বিজ্ঞান ও প্রযুক্তিতে আকর্ষণীয় সফলতা অর্জিত হলেও এটা দুঃখজনক যে ক্যান্সার রোগের ঔষধ এখনও আবিষ্কৃত হয়নি ধর্মীয় মৌলবাদও দ্রুত এবং বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে কয়েকদিন আগে মুম্বাইয়ে সহমত আয়োজিত এক প্রদর্শনীতে আমরা এই মৌলবাদীদের তাণ্ডব লক্ষ্য করেছি ওই প্রদর্শনী তারা ধ্বংস করে দেয় বাবরি মসজিদ ঘটনার পর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ব্যঙ্গচিত্র বা কার্টুন নিয়ে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল বাংলাদেশের একজন মহিলা লেখিকাকে হত্যার জন্য ধর্মীয় মৌলবাদীরা রাস্তায় নেমেছে তিনি লজ্জা উপন্যাস লেখার পরে বেশ বিতর্কিত হয়ে উঠেছেন আমেরিকায় খ্রিস্টান মৌলবাদীরা গর্ভপাতের ক্লিনিকগুলোকে বোমা মারার চেষ্টা করছে কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি সর্বোচ্চ পুরস্কার পাওয়া উচিত হচ্ছে ইরানের আপনারা জানেন যে ইরান ফুটবলের ব্যাপারে বেশ আগ্রহী বিশ্বকাপের খেলাগুলো তারা টেলিভিশনে সরাসরি প্রচার করে কিন্তু ক্যামেরার কারসাজিতে ফুটবল খেলায় দর্শকদেরকে ইরানে দেখা যায় যে তারা মার্জিত পোশাক পরে আছে উপরের অংশ খোলা এরকম কোনো পুরুষ সেখানে দেখা যায় না হাফ প্যান্ট পরে কোনো মহিলা দর্শকও নেই এ ধরনের খোলামেলা পোশাক পরা কোনো দর্শকই সেখানে নেই ক্যামেরার কাসাদিতে দেখানো হচ্ছে যে সবাই মার্জিত পোশাক পরে আছে যেন আমেরিকায় তখন কনকনে শীত যদিও আমরা জানি সেখানে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কারণ তারা ইরানে স্বল্প পোশাক পরিহিত এইসব পুরুষ ও মহিলা দর্শকদের দেখাতে চায়নি এটা ভিন্ন ধরনের একটা ধর্মীয় মৌলবাদ যা যে কোনো ধরনের স্বাধীন চিন্তাকে ভ্রুকুটি করে এবং তাদের নিজস্ব ধারণা অনুযায়ী ইতিহাস কি ধর্ম কি ও এ ধরনের বিষয়ে ভিন্নমত পোষণকারী লোকদের দৈহিকভাবে আক্রমণ করে এই প্যানেলে চারজন বিশিষ্ট বক্তা আছেন আমি তাদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরব সংশ্লিষ্ট বিষয়ে তারা পনেরো মিনিট করে কথা বলবেন বারো মিনিট পর আমি তাদের সতর্ক সংকেত দেব যাতে তাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে পারেন চারজন বক্তা তাদের বক্তব্য শেষ হওয়ার পরে প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু হবে প্রশ্ন করা হবে দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক আপনারা জানেন ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেন না তারা টাইমস অব ইন্ডিয়ার মতো সম্পাদকীয় করে আশা করি এমন ঘটনা এখানে ঘটবে না কোনো বিশেষ বক্তার কাছে প্রাসঙ্গিক প্রশ্ন আমরা বাছাই করব আমি নিশ্চিত আমরা একটা প্রাণবন্ত অধিবেশন পেতে যাচ্ছি আমাদের বক্তাদের মধ্যে আছেন ফাদার মেরন পেরেরা আমার বাম পাশে তিনি একজন খ্রিস্টান পাদ্রী জেসুয়েট ধর্মমতের অনুসারী কয়েক বছর ধরে তিনি মুম্বাইয়ে জেভিয়ার ইনস্টিটিউট অফ কমিউনিকেশনসে কমিউনিকেশনসের শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি একজন লেখক এবং ধর্মীয় বিষয়ের উপর অডিও ভিজুয়াল উপকরণের প্রযোজক সাম্প্রদায়িকতা ও ধর্মীয় স্টিরিওটাইপের উপর অন্যান্য বিষয়সহ মিডিয়ার জন্য তার প্রকাশিত দুইটা বিষয় হল পার্টলি ট্রু হোললি ফলস এবং স্ত্রী কথা ফাদার পেরেরা সেন্ট মেরিজ মাসগাঁওয়ে বসবাস করেন সেখানে তিনি জাতীয় জেসুইটের মাসিক পত্রিকা জীবন সম্পাদনা এবং জেসুইটের তথ্য ও গণসংযোগ অফিস পরিচালনা করেন এখানে আরও আছেন ডক্টর বাসুদেব বিয়াস তিনি মুম্বাইয়ের পোদ্দার কলেজে চল্লিশ বছর যাবৎ হিন্দি ও আয়ুর্বেদের উপর একজন ভিজিটিং প্রফেসর পেশায় ডক্টর বিয়াস একজন বৈদ্য আমাদের আজকের আলোচ্য বিষয়ে তিনি গভীরভাবে পড়াশোনা করেছেন তার পাশে আছেন ডক্টর জাকির নায়েক তিনি গ্র্যান্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল কম্পারেটিভ রিলিজনের একজন ছাত্র আমাকে বলা হয়েছে যে ভগবদ্গীতা ও উপনিষদ সহ সব ধর্মগ্রন্থ থেকে তিনি অক্ষরে অক্ষরে উদ্ধৃতি দিতে পারেন আমাদের সর্বশেষ বক্তা হলেন মিস্টার অশোক সাহানে তিনি বিতর্কিত বই লজ্জা মারাঠি ভাষায় অনুবাদ করে খ্যাতি অর্জন করেছেন সুতরাং আমাদের এখানে বিভিন্ন ধরনের যোগ্যতা সম্পন্ন বিভিন্ন শ্রেণীর চারজন বক্তা আছেন অত্যন্ত আকর্ষণীয় আলোচনার একটা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমি এখন ফাদার পেরেরাকে অনুরোধ করছি শুরু করার জন্য অথবা ফুটবলের ভাষায় বলছি কিক অফ মিস্টার গঙ্গাধর আপনাকে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আমাদের সামনে আলোচনার যে বিষয় আছে তা হল ধর্মীয় মৌলবাদ কি আমাদের বাক স্বাধীনতার জন্য বাধাস্বরূপ এ বিষয়ে কেউ শান্তভাবে সাধারণভাবে বেশ তাড়াতাড়ি উত্তর দিতে পারেন হ্যাঁ এবং এরপর আর আলোচনার কিছু থাকে না এটা কাউকে করতে দেয়া হলে তা হবে নিশ্চিতভাবে বিভ্রান্তিকর কারণ আমি মনে করি উপলব্ধির জন্য কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি এ ধরনের একটা গ্রুপ উপলব্ধির জন্য ভালোভাবে প্রস্তুত আছে কেন কুড়ি শতকের শেষ প্রান্তে এসেও এমনটি হলো কেন আবার পুনরুত্থান ঘটল ধর্মীয় মৌলবাদের আমরা যখন চিন্তা করেছি যে এটা হবে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের যুগ তখন এমন হলো কেন যে আজকালকার পত্র পত্রিকায় ধর্ম আবারও শিরোনাম হিসেবে ফিরে এসেছে আমরা ভেবেছিলাম যে এক শতাব্দী আগে কয়েক দশক আগে মৃত্যু হয়েছে ধর্মীয় মৌলবাদের শুধু তাই নয় প্রত্যেক প্রধান ধর্মে মৌলবাদী আছে আজকের প্রাসঙ্গিক বিষয় হল মুসলিম মৌলবাদ এবং বাংলাদেশে তসলিমা নাসরিনের বিরুদ্ধে একের পর এক আক্রমণ এমন দৃষ্টান্ত পাকিস্তানে এবং সমগ্র মুসলিম বিশ্বে রয়েছে হ্যাঁ হিন্দু মৌলবাদ আছে খ্রিস্টান মৌলবাদ আছে আছে জাইয়নবাদ ইহুদি মৌলবাদ আমি মনে করি আমরা এখনো বৌদ্ধ মৌলবাদের মুখোমুখি হইনি কিন্তু শিখ মৌলবাদ আছে সুতরাং এটা শুধু একটা ধর্মীয় বিষয় নয় বরং একটা রাজনৈতিক বিষয় আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনায় আমরা এটা দূরে সরিয়ে রাখতে চাই সুতরাং এখন আমি যা করতে চাই তা হলো আমি খ্রিস্টান মৌলবাদ সম্পর্কে আলোচনা করব না কিছুক্ষণ আগে কয়েকজন সংগঠককে বলেছিলাম যে এ দেশে এটা প্রাসঙ্গিক রাজনৈতিক সমস্যা নয় আমরা যদি আমেরিকায় থাকতাম তাহলে তা নিয়ে আলোচনা করতাম এখানে তা গুরুত্বপূর্ণ নয় যা হোক যা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তা হলো মৌলবাদীদের মানসিকতা উপলব্ধি করা এর বিশদ ব্যাখ্যার সহায়তার জন্য আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আমি আশা করি আমি যা বলতে চাই সে বিষয়ে আপনারা কিছুক্ষণ পর প্রশ্ন করবেন মৌলবাদ হল গোড়া ধর্মীয় বিশ্বাস ও পরম্পরাগত প্রথার প্রতি কঠোর আনুগত্য সুতরাং এটা হলো গোড়া ধর্মীয় বিশ্বাস ও পরম্পরাগত প্রথার প্রতি আনুগত্যে কঠোরভাবে সংলগ্ন থাকা এটা হলো অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা যেমন ধরুন ধর্মগ্রন্থের সহজাত অর্থ একটা আক্ষরিক ব্যাখ্যা অন্যটা অথবা এ ধরনের আরও কিছু একটা এখন প্রত্যেকের ধর্মীয় দৃষ্টিভঙ্গি অপরিহার্যভাবে মৌলবাদী নয় আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যার উপর জোর দিতে হবে আসল কথা হলো আপনি একজন ধার্মিক ব্যক্তি আপনার মৌলবাদী হওয়ার প্রয়োজন নেই এবং সাধারণভাবে বলা যায় যে আপনি এজন্য মৌলবাদী নন কারণ অনেক ধর্মনিরপেক্ষ ব্যক্তি সাধারণত যুক্তি দেখায় যে আপনি একজন ধার্মিক ব্যক্তি এজন্য আপনি একজন মৌলবাদী এটা একদম অসত্য আমি একজন ধার্মিক ব্যক্তি কিন্তু যে কোনো অর্থেই আমি মৌলবাদী নই কোনোভাবেই না আমার মতো অসংখ্য লোক আছে তারা হিন্দু মুসলমান বা যাই হোক না কেন সুতরাং প্রত্যেক ধর্মে যেমন উদার পরম্পরাগত প্রথা আছে প্রত্যেক ধর্মে পীড়াদায়ক পরম্পরাগত প্রথাও আছে সুতরাং আমি এখন যা বলতে চাই তার প্রথম বিষয় হলো প্রত্যেক ধর্মে ব্যক্তি ও সম্প্রদায়কে মুক্ত করার বৈশিষ্ট্য আছে এবং একই সাথে ব্যক্তি ও সম্প্রদায়কে দমন করার বৈশিষ্ট্যও আছে এটা লক্ষণীয় আপনি প্রত্যেক ধর্মের ইতিহাস দেখলে দেখতে পাবেন বিভিন্ন গ্রুপের লোক তাদের দ্বারা নির্যাতিত হয়েছে ঠিক একইভাবে অনেক গ্রুপের লোক তাদের ধর্ম পরিবর্তন করেছে স্বাধীনতা মুক্তি পাওয়ার জন্য আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে শেরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hizbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzaq Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সেজদা করতেছে ইসলাম বঙ্গের আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন কাল রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য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 ইসলাম থেকে দূর দূর অবৈধ সম্পদের মোহ বিপথে গমন গমন অপসংস্কৃতির চর্চা আরো অনেক সমস্যা হতাশাগ্রস্ত যুব সমাজ কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহাম বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান নামের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় সহি বুখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর হাদিস নম্বর ছ হাজার চুরানব্বই সেহী মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার উনআশি হাদিস নম্বর ছ হাজার তিনশো সাত যা মানুষকে মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য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 বললেন একটা গ্রুপকে মার্কিন যুক্তরাষ্ট্রে নৈতিক সংখ্যাগরিষ্ঠ বলা হয় অনেক মৌলবাদী টেলিভিশনে প্রচারকের ভূমিকায় কাজ করে থাকেন মাঝে মাঝে আপনি তাদের কথা রেডিও শ্রীলঙ্কা থেকে শুনতে পাবেন এবং কখনো কখনো আমেরিকান টেলিভিশন থেকেও এখন একটা বিষয় হলো তারা গর্ভপাতের ক্লিনিকে বোমা মারে কারণ তারা নির্ভীকভাবে বিশ্বাস করে যে একটা শিশুর গর্ভপাত ঘটানো হত্যার সামিল এই জন্য তারা বলে আমরা হত্যাকারীদের হত্যা করব হ্যাঁ তাদের যুক্তি অনুযায়ী ঠিক আছে এবং এজন্য তারা বোমা মারে ফলে তারা এ বিষয়ে কোনো রকম আলোচনা করতে রাজি নয় মোটেও রাজি নয় সুতরাং প্রথম বিষয় হল ভিন্ন মতের লোকদের সাথে আলোচনা করা ধর্মগ্রন্থের ব্যাখ্যা করা এবং বহু মতকে গ্রহণ করা এত সত্ত্বেও মৌলবাদী দৃষ্টিভঙ্গি সমাজের ঈশ্বরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে উৎসারিত হয় এখন এই শব্দটিকে ব্যাখ্যা করার জন্য আমাকে অল্প কিছু সময় দিন ঈশ্বরতন্ত্র হলো একটা বিশ্বাস যেখানে ধরে নেওয়া হয় যে ঈশ্বর একাই শাসক এবং আমরা সবাই ঈশ্বরের আইনের অধীন এমন অবস্থায় মানুষের এক ধরনের সম্মতিতে অথবা সংখ্যাগরিষ্ঠ লোকের সম্মতিতে মানুষ তাদের নিজস্ব আইন তৈরি করতে পারে না বরং মানুষকে ঈশ্বরের আইন মানতে হয় আর ঈশ্বরের বিধান আসে ধর্মগ্রন্থের মাধ্যমে ফলে কোনো ধর্মভিত্তিক সরকার যদি এটাকে ভিত্তি হিসাবে গ্রহণ করে তাহলে সেখানে আলোচনার কোনো সুযোগ থাকে না ফলে যদি আপনারা গ্রহণ না করেন তাহলে আপনারা ভুল করছেন আমি ভুল করছি না এ বিষয়ে আমি সঠিক পথে আছি সুতরাং মোটামুটিভাবে এটা বলা যায় যে খ্রিস্টান সরকার ব্যবস্থায় ইউরোপ সহ বিশ্বের অধিকাংশ সরকারের অবস্থা এই রকম ছিল সপ্তদশ শতাব্দী পর্যন্ত অনেক খ্রিস্টান অথবা খ্রিস্টান সরকার নিয়মিতভাবে বিরোধীদের খুঁটিতে বেঁধে পুড়িয়ে মারত ধর্মগ্রন্থগুলোর কিছু নীতির প্রতি যারা বিশ্বাস করত না তাদেরকে নিয়মিতভাবে খুঁজে খুঁজে বের করা হতো দৃষ্টান্ত হিসেবে বলা যায় যে আমরা সবাই জানি উইচ হান্টিং কি এখনও আমরা তা ব্যবহার করি অন্য মতাবলম্বীদের আমরা খুঁজে বের করি এবং একে বলা হয় উইচ হান্ট কিন্তু সত্যিকার ঐতিহাসিক উইচ হান্ট সংগঠিত হয় জার্মানিতে ষোড়শ শতাব্দীতে তা ছিল অত্যন্ত ভয়াবহ হাজার হাজার মহিলাকে শুধু ডাইনি সন্দেহে প্রচণ্ডভাবে বেত্রাঘাত করা হয় এবং তারপর খুঁটিতে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হয় কারণ উইচ হান্টিং তাদের শয়তানের স্ত্রী বলে ধারণা করা হয় এভাবে খ্রিস্টান ধর্মে যারা প্রচলিত নিয়মের বাইরে চলে গিয়েছিল তাদের উপরে ধর্মীয় কর্তৃপক্ষই অনেক রকম অত্যাচার চালিয়েছে অনেক সময় তারা অত্যাচার করেছে নিরীহ মানুষের উপর আরও অনেক সময় নতুন নতুন আবিষ্কার অথবা নতুন কোনো জ্ঞানকে তারা বাধা দিয়েছে সে সময় কর্তৃপক্ষ ছিল কুসংস্কারে ভর্তি তাই নতুন কোনো কিছুই তারা গ্রহণ করত না গ্যালিলিউ ঘটনার সাথেও আপনারা পরিচিত গ্যালিলিউর শিক্ষাকে চার্চ নিষিদ্ধ করে তাকে ভুল স্বীকার করতে বলে এবং তাকে কারারুদ্ধ করা হয় ঠিক আছে এটাই হলো ঈশ্বরতন্ত্রের ইতিহাসের পটভূমি বর্তমানকালে বিশ্বের অধিকাংশ দেশ ঈশ্বরতান্ত্রিক দেশ নয় তবে বিশ্বের কোনো কোনো অঞ্চলে একটা প্রবণতা দেখা যায় যে তারা ধর্মভিত্তিক দেশে ফিরে যেতে চায় এ বিষয়ে আমরা পরে বলবো একটা বিষয় বলছি তা হলো আইন যার ভিত্তি হলো প্রত্যাদেশ ধর্মনিরপেক্ষ দেশে তা প্রত্যাদেশের উপর ভিত্তিশীল নয় এটা আমরা বলতে পারি এর কারণ এটা কোনো কিছুর উপর ভিত্তিশীল নয় বিজ্ঞানসম্মত হলেও সেটা গুরুত্বপূর্ণ নয় ধর্মবিশ্বাস হলো গুরুত্বপূর্ণ বিশ্বাস না থাকলে তা অর্জন করুন অথবা চুপ থাকুন দ্বিতীয় বিষয় হল যারা এই বিধানকে লালন করে তারা হল পুরোহিততন্ত্রের পদ্ধতি তা গণতান্ত্রিক নয় ধর্মনিরপেক্ষ সরকার ধর্মনিরপেক্ষ দেশে আপনারা আপনাদের প্রতিনিধি পছন্দ করতে পারেন অনেক সময় পছন্দ ঠিক হয় না অথবা ত্রুটিপূর্ণ হয় কিন্তু যাই হোক তাদেরকে পছন্দ করার অধিকার আপনাদের আছে এভাবেই গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া কার্যকর হয় কিন্তু ঈশ্বরতান্ত্রিক সরকারে এটা সম্ভব না এটা পুরোহিততান্ত্রিক এর অর্থ হল সাধারণত কতিপয় এলিট অর্থাৎ ধর্মীয় এলিটরাই সিদ্ধান্ত নেয় খ্রিস্টান ইউরোপে এটা করে পাদ্রীরা এবং যাদেরকে তারা প্রভাবিত করে তারা অনেক ইসলামিক দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করে উলেমারা সম্প্রতি আমরা লক্ষ্য করেছি অযোধ্যা প্রশ্নে চরম উত্তেজনার সময় সন্ত এবং মহন্তরা সামনের কাতার এগিয়ে আসে এমনকি বিশ্ব হিন্দু পরিষদের মধ্যেও যারা নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করছিল তারাও এগিয়ে আসে সুতরাং দেখা যাচ্ছে যে যখন আপনারা মৌলবাদের সাথে জড়িয়ে পড়েন তখন আপনারা এই বিষয়টা এড়াতে পারেন না যে ধর্মীয় নেতারা সামনের কাতারে আসবে এবং সমগ্র আন্দোলনের নেতৃত্ব দেবে এখানে আমি শুধুমাত্র দুটি একটি বিষয় উল্লেখ করলাম যে ঈশ্বরতন্ত্র এবং ঈশ্বরতন্ত্রের সাথে মৌলবাদ কিভাবে জড়িয়ে পড়ে তার প্রকৃতি সম্পর্কে সুতরাং মৌলবাদ হল প্রত্যাদেশের উপর কঠোর আনুগত্য এবং প্রত্যাদেশ সম্পর্কে পাদ্রি শ্রেণীর লোক অন্যদের জন্য যে ব্যাখ্যা করেছেন তার প্রতি অনুগত থাকা পরিশেষে সর্বশেষ বিষয়টা আমি বলবো কেন এমন হলো যে আজকাল মৌলবাদের এমন বিস্তার হতে দেখা যাচ্ছে আমরা যখন এক ধরনের বৈজ্ঞানিক যুগের শেষ প্রান্তে আছি তখন এমন অবস্থা হলো কেন বিষয়টা আপনাদের উপর ছাড়লাম এটা স্পষ্ট ইঙ্গিত করে এটা হলো বিজ্ঞানের ব্যর্থতা ও ধর্মনিরপেক্ষতার ব্যর্থতা আসল কথা হলো তৃতীয় বিশ্বের অনেক অনেক গণতান্ত্রিক দেশে এর সরকারগুলো হলো অলস ও দুর্নীতিগ্রস্ত অন্য কথায় তারা ন্যায়ভিত্তিক ও পক্ষপাত শূন্য সমাজ প্রতিষ্ঠায় সফল হতে পারেনি অন্যদিকে ধর্মনিরপেক্ষরা ধর্মকে একেবারে হিসাবে আনেনি এবং তারা জানলা দিয়ে তা ছুঁড়ে ফেলে দিয়েছে মার্কসবাদী দেশ বিভিন্ন কমিউনিস্ট দেশ ইস্টার্ন ব্লকের মতো ধর্মনিরপেক্ষ বিশ্বের কোনো কোনো এলাকায় ধর্ম পালন করা নিষিদ্ধ এজন্য আপনাকে মেরে ফেলা হতে পারে এবং আপনারা একটা পৃথক গ্রুপ হিসাবে চিহ্নিত হবেন সুতরাং এটাও একটা কারণ যে আপনারা যাকে বাইরে ছুঁড়ে ফেলেন এবং যা নিষিদ্ধ করার চেষ্টা করেন তা আবার পেছনের দরজা দিয়ে ফিরে আসে আরও স্মরণ রাখতে হবে যে ইসলামী বিশ্বে হাজার হাজার লোকের কাছে পাশ্চাত্যের অভিজ্ঞতা হল এক ধরনের অবিচার কয়েক বছর আগে যখন সালমান রুশদিকে নিয়ে সংকট ছড়িয়ে পড়ে তখন আমি কথা বলেছিলাম এমভি কামাথের সাথে আমরা এ বিষয়ে আলাপ করেছিলাম তিনি বললেন পাশ্চাত্যে উদারনীতি কতটা সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই যার প্রতীক সালমান রুশদি এটা সাধারণ মুসলমানরা অত্যন্ত গভীরভাবে ঘৃণা করে এটা এমন কিছু যা সালমান রুশদি তার নিজের গর্ব ও অদ্ভুতের জন্য মোটেই বিবেচনা নেননি আমি মনে করি তৃতীয় বিশ্বে লক্ষ লক্ষ মানুষের এই অভিজ্ঞতাকে বিবেচনায় আনা উচিত তারা ইসলামী দেশগুলোর বা বৌদ্ধ দেশগুলোর অথবা হিন্দু দেশগুলোর যাই হোক না কেন তারা যখন পাশ্চাত্যের দিকে তাকায় তারা এটাকে বলে খ্রিস্টান পাশ্চাত্য কিন্তু এটা খ্রিস্টান পাশ্চাত্য নয় বরং ওটা হলো খ্রিস্টান পরবর্তী পাশ্চাত্য কারণ ইতিমধ্যেই ওটা নাস্তিক হয়ে গেছে আর সেই জন্য তাদের ঘৃণা করার কিছু নেই কিন্তু এটাও একটা কারণ যে হাজার হাজার ধর্মীয় নেতা বলেন ওই ধরনের সভ্যতা থেকে তোমাদের আশা করার কিছুই নেই তাদের ছেলেমেয়েরা ড্রাগ আসক্ত তাদের ভবিষ্যৎ বলতে কিছু নেই বরং তোমরা নিজেদের উচ্ছে ফিরে আসো ইসলামে ফিরে আসো হিন্দুবাদে ফিরে আসো খ্রিস্টানবাদে ফিরে আসো বাইবেলে ফিরে আসো এটা হলো একটা কি বললেন আর দুই মিনিট ধন্যবাদ সুতরাং এটা হলো একটা কারণ কেন মৌলবাদ ক্রমেই জনপ্রিয় হচ্ছে দৃষ্টান্ত হিসাবে সারা পশ্চিম এশিয়ার কথা বলা যায় বর্তমানে যুবক মিশরীয়রা কৃষক শ্রেণী শ্রমিক শ্রেণীর নয় তারা মৌলবাদী হয়ে পড়েছে তারা সবাই পাশ্চাত্য থেকে ফিরে এসেছে হ্যাঁ কায়রো ও পশ্চিম এশিয়ার অন্যান্য অঞ্চলে মুসলিম ব্রাদারহুডের অনেকেই ছাত্র মৌলবাদ মূলত সহজ ধরনের সমাজে ফিরে যাওয়ার জন্য সবসময় সহজ সমাধান দেয় আমি বিশ্বাস করি যে এটা সম্ভব নয় এটা এমন এক ধরনের সমাধানের কথা বলে যা দুই তিন শতাব্দী আগে ঠিক ছিল কিন্তু বর্তমানে নয় বর্তমানে আমরা এক বহুবাদী সমাজে বাস করছি আমরা বাস করছি একটা বৈজ্ঞানিক যুগের মধ্যে মৌলবাদীরা আমাদের বন্ধ করে রাখতে চায় তারা আমাদের সেখানেই রাখতে চায় এবং বলে ঠিক আছে আমরা সবাই একই জিনিস বিশ্বাস করতে পারি কিন্তু আমরা এখন আর বিশ্বাস করি না ফলে আজকের চ্যালেঞ্জ হলো কার্যকর গণতান্ত্রিক নিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠা করা এটা কার্যকর হলে মৌলবাদের পক্ষ থেকে কোনো হুমকি আসবে না